দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমান ধর্মের নামে নতুন করা হয়েছে নতুন করা হয়েছে তাহলে এটা দুটো কথা একটা হচ্ছে যে মা শাহ যা নতুন করা হয়েছে হ্যাঁ? দিন এবং দিনের সাথে সম্পৃক্ত করা হয়েছে মানে ধর্মের নামে তিন নম্বর হচ্ছে যে ওয়ালেম এখন লাহু আসলুন ফিসারি শরীয়তে যার কোনো ভিত্তি নেই বুনিয়াদ নেই শরীয়তে যদি বুনিয়াদ থাকে তাহলে করা যেতে পারে যেমন আপনি দোয়া করবেন দোয়ার শরীয়তে ভিত্তি আছে না নেই এখন দোয়ার জন্য প্রত্যেকের যখন দোয়া করবেন নবী ওই সময় দোয়া করেছেন কিনা এটা জানতে হবে আপনি যদি একে একে করেন কোন একটা ফর্মালিটি না দিয়ে কোন একটা নতুন তরিকা আবিষ্কার না করে তাহলে যে কোনো সময় দোয়া করতে পারেন দাঁড়িয়েও দোয়া করতে পারেন বৈশাও করতে পারেন আর শুয়েও করতে পারেন না পারেন না বিছানায় শুয়ে আছেন ঘুম আসে না দোয়া করতে পারেন না পারেন না হ্যাঁ লিফটে নামছেন দোয়া করতে পারেন না পারেন না কেউ যদি বলে যে লিফটে তুমি দোয়া করবে এর দলিল দাও তো করতে দিবে না বলে আসলে শরীয়তে দোয়া করা আছে নির্জনে আর নির্জনে দোয়া করলে বেশি এখলাস আসবে হ্যাঁ লিফটের মধ্যে দোয়া করা আমাকে দলিল দিতে হবে না কিন্তু আর দলিল আসল মজুদ আছে শরীয়তে বোঝা গেছে কিন্তু যখন ওইটাকে একটা খাস একটা তরিকাতে নিয়ে চলে আসবেন যে আমরা এখন একসাথে দোয়া করব সম্মিলিত তখন এই সম্মিলিত বর্ডার এর আসল যেহেতু শরীয়তে মজুদ নেই সুতরাং সম্মিলিত দোয়া না আর সম্মিলিত তাদের একজন দোয়া করে বাকি আমিন আমিন বলবো এই রকমের তরিকা যেহেতু নেই সুতরাং আমরা আমভাবে এটা করব না তবে নবী করিম সাল্লাম আলী পানি চাওয়ার দোয়াতে করেছেন পানি চাওয়া ক্ষেত্রে করতে পারেন খুদবাতেন নবী সাল দোয়া করেছেন সাহাবাইকার আমরা হাত উঠিয়েছেন সুতরাং ওই ক্ষেত্রে করতে পারেন বা নবী সাল হাত উঠিয়ে ইস্তেসকার দোয়া করেছেন করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু অন্যান্য দোয়াই খুদবাই ক্ষতির দোয়া করছে আর সাধারণ লোকেরা হাত উঠিয়ে দিচ্ছে যে কোনো দোয়ার ক্ষেত্রে এটা যাইজ নয় বিরাট এটা বুঝছেন না জি তো আসল দোয়া মজুদ আছে ইউনুস আলাইসলামের দোয়া মজুদ আছে কিনা এর শরীয়তে বুনিয়াদ আছে এটা আপনি করবেন দিনে যদি হাজার হাজার বার পড়ে যান সারা দিন ধরে পড়তে থাকেন নিষেধ আছে কিন্তু যদি বলেন যে আমি এক মজলিসে বসবো আর বুট চানা নিয়ে বসবো বা পাথর কঙ্কন নিয়ে বসবো হ্যাঁ বা তসবির দানা নিয়ে বসবো আর সোয়া লাগবাল পড়বো যার নাম হবে খতমে ইনুস তাহলে বিদাত কারণ আপনি একটা নতুন তরিকা আবিষ্কার করলেন আব্দুল মসুদ আবু মুসাশারি ওই যে প্রথম বিদাসীদেরকে দেখেছিলেন ওই খারেজিগুলিকে যারা পরে খারেজি হয়ে মরেছে নাহওয়ানের যুদ্ধে কুফা কুফার মসজিদে ভোর রাত্রে বসে বসে এক মরবি বলছে একশো বার সুহান আল্লাহ বলো সব্যহু মেয়া বলছে কাব্যেরু মেয়া আল্লাহ একবার একশো বার বলো হল্লেলু লাই লাহ একশো বার করে বলো এগুলো হচ্ছে বেদাত কিন্তু আপনি বলতে থাকেন সারাদিন লাইল্লাহ বলতে থাকেন একে এক সারাদিন সুবাহ বলতে সারাদিন আপনি আলহামদুলিল্লাহ বলতে থাকেন কোনো অসুবিধা নেই এবার বুঝেছেন তাহলে শরীয়তে যতটা আসল বুনিয়াদ আছে ওই আসলের ভিত্তি করে যতটা করা করা আর অনুমতি শরীয়ত আছে করবেন কিন্তু এটাকে যখন নতুন কিছু তরিকা দেবেন তখন আবার বিদাতের রূপ ধারণ করবেন জিকিরের ক্ষেত্রে বা দুয়ার ক্ষেত্রে সম্মিলিত জিকির দরুদ দরুদ সবসময় পড়তে থাকার অসুবিধা নেই কিন্তু সম্মিলিত দুরুদ এই সম্মিলিত লাগালেন তখন বিদাত শুরু হইল হ্যাঁ অথবা সুর ধরে একবারে দুরুদ সুর ধরে দুরুদ বোঝা গেছে তো এই এইরকম যখন এগুলো করবেন নবী সাহাবার এরকম করেন নিজে সুর ধরে আল্লাহ ধরাই দেবেন জি এই যে মাদ্রাসা মাদ্রাসার কথাটা বলা দরকার মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা মাদ্রাসা হোক অথবা ইসলামিক ইউনিভার্সিটি হোক নবী সালাম ইসলামিক ইউনিভার্সিটি ছিল না এই যে বলছে বিদ্যার্থীরা তো এটা বিদাত নয় হ্যাঁ হ্যাঁ আসল মসজিদ আসল কি দারুল্লাহ রয়েছে তারপরে মদিনে মসজিদ না মসজিদ নবী মসজিদ নবী কি ছিল না বলেন পার্লামেন্ট ছিল না সুপ্রিম কোর্ট ছিল না ওখান থেকে চোরের হাত কাটার ফয়সালা হইতো জেনাকারি রজমের ফয়সালা হইতো হইতো না হইতো না আর ওখান থেকে সিদ্ধান্ত জেহাদের জন্য তো পার্লামেন্ট ওইটা হ্যাঁ এখন কেউ দেশে পার্লামেন্ট করা বেদাত বলছে তো গুমরা তুমি জাহেল বুঝো না নবিসামের জমানায় যতটা মানুষের কাছে ক্যাপাসিটি ছিল জনসংখ্যার দিক থেকে যেমন তেমনি আর্থিক যোগ্যতার দিক থেকে তাতে দেখা যেত যে মসজিদে এই সগুলি সমস্যার সমাধান যথেষ্ট মসজিদকে সুপ্রিম কোর্ট কাজে ব্যবহার করা যেতে পারে মসজিদ কে পার্লামেন্টের কাজ ব্যবহার করা যেতে পারে মসজিদকে থানার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে মসজিদ জেলখানা নবী জেলখানা কোথায় ছিল কেন বদরে গুলো কেন বেঁধে রাখা হয়নি আব্বাস আবুল আবুল আসাব রবি মসজিদ নবীর খুঁড়ির সাথে বাঁধা ছিল না আর আব্বাস মোটা মানুষ খুব কষ্ট হচ্ছিল রাত্রে খুব কষ্ট পাচ্ছে সামনে সপ্তাহে তফসিরে বলবো এটা তখন নবী সাল্লাহ ঘুম আসছে না যে চাচার কষ্ট হচ্ছে কি ব্যাপার ইয়া রসুল্লাহ আপনার সারা রাত ঘুম আসছে না কেন বলছে দেখো তো আমার চাচার খুব আওয়াজ আসছে বলে আমি মানে পরেশান রয়েছি আর আমার ঘুম আসতে চাইছে না দেখো তো মনে হয় খুব শক্ত করে বেঁধেছে যে ওকে ধরে নিয়ে এসে খুব শক্ত করে বেঁধেছে ও রশিদ একটু ঢিলে করে যদি বাঁধো তাহলে বলা হয় তাহলে জেলখানা নয় এটা হাজত নয় কাস্টডি না হ্যাঁ সব মসজিদে তখন এসব সম্ভব ছিল নবী সাল্লামের দর্শ তালিম কোথায় হইতো মসজিদেই হইতো তাহলে সেটা মাদ্রাসাও ছিল হ্যাঁ সেটা কলেজ ইউনিভার্সিটিও ছিল সেখানে উচ্চ লেভেলের শিক্ষা দেওয়া হয়তো আর পেশা পায়খানার আদব কায়দাও শেখানো হইতো আকিদাও শেখানো সব শিখা হইতো না হইতো না তাহলে সব কাজ আসতো মসজিদে নবী এখন কি মসজিদে এতগুলি কাজ সারা সম্ভব সম্ভব নয় যখন সম্ভব নয় তখন আরো কিছু ঘর তৈরি করার প্রয়োজন পড়ল আর আমাদের কাছে যোগ্যতাও আছে হ্যাঁ, আর এর জন্য দিনে ভিত্তি আছে ইসলামী প্রতিষ্ঠান তৈরি করা ইসলামী শিক্ষা ব্যবস্থা করার প্রমাণ আছে পার্লামেন্ট তৈরি করার প্রমাণ আছে মানে পার্লামেন্টে যে কাজগুলি হয় সেগুলি করার জন্য সুতরাং মসজিদ থেকে ভিন্ন করে যে পার্লামেন্ট তৈরি করা হয় সুপ্রিম কোর্ট তৈরি করা হয় থানা তৈরি করা হয় সিজন জেল তৈরি করা হয় অথবা মসজিদ মাদ্রাসা তৈরি করা হয় কলেজ ইউনিভার্সিটি তৈরি করা ইসলামিক ইউনিভার্সিটি তো শরীয়তের ভিত্তি আছে না নেই সুতরাং এগুলি বিদাত যদিও ধর্মীয় কাজ এগুলি কিন্তু এগুলো বেদাত নয় এগুলি বেদাত নয় কারণ নবী জমানায় ছিল